السلام علیکم ورحمۃ اللہ الحمد للہ وحدہ والصلاة والسلام على من من لا نبي بعد أعوذ بالله الشيطان الرجيم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن عن المنكر وأولئك هم المفلحون أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من را فإن لم يستطع فبلسانه من را منكم منكرا فليغيره بيده فإن فإن لم لم يستطع يستطع فبلسانه فبقلبه کم کرنگئی من رن کم من کرن فلستم یستتے اللہ تعالیٰن قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الشهداء حمزة بن عبد المطلب ورجل قام إلى إمام جائر فأمره ونهاه وقتله রাহুল বাইহাকি বেসানাদিন সাহি সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম বক্তব্যের বিষয় সৎ কাজের আছে আদেশ অসৎ কাজের নিষেধ সৎ কাজের আদেশ করা অসৎ কাজ হতে বিরত রাখা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এ মর্মে আল্লাহ তালা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে কিছু লোক এমন হওয়া উচিত এমন একদল লোক হবে যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তারাই হলো সফল মানুষ আল্লাহ অত্র আয়াতে সফল মানুষ হওয়ার জন্য তিনটি কাজের কথা বলেছেন সাথে সাথে কথাও বলেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সবার দ্বারা হয় না একজন লোক মাঠে কাজ করছিল তাকে ধরে নিয়ে এসে তিন চিল্লা দিয়ে আমির বানিয়ে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হয় না শরীয়ত জেনে বুঝে ভালো মন্দ যাচাই বাছাই করে বলতে পারে এমন ব্যক্তি দিয়েই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্ভব হতে পারে আল্লাহ অত্র আয়াতে বলেন তোমাদের মধ্যে হতে কিছু লোক এমন হতে হবে যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে যে দাওয়াতে কল্যাণ রয়েছে ইহকাল ও পরকালের সেই কল্যাণের দাওয়াত দিতে হবে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে আদেশ করার পূর্বে জানতে হবে কোনটি ভালো কাজ কোনটি মন্দ কাজ নিষেধ করার পূর্বেও জানতে হবে কোনটি মন্দ কাজ জেনেই নিষেধ করতে হবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী বিল মারুফ তারা ভালো কাজের আদেশ করে মনকার তারা মন্দ কাজের নিষেধ করে সলাৎ তারা সলাৎ কায়েম করে জাকাত তারা জাকাত প্রদান করে আল্লাহ ওয়ারসুলাহু তারা আল্লাহকে মান্য করে তার রাসুলের আনুগত্য করে তারাই হলো সফল মানুষ আল্লাহ তাদের প্রতি দয়া করেন অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী সকল মোমেন নারী পুরুষ একজন আর একজনের কল্যাণকামী আমরা এই বাৎসরিক এই ইজতেমায় অন্তত অনেক শিক্ষার মধ্যে এই শিক্ষাটা অন্তত নিয়ে যাই বাকি জীবনে কেউ কারো অকল্যাণ কামনা করব না ধ্বংস কামনা করব না মোমেন পুরুষ মোমেন নারী একজন আর একজনের ধ্বংস কামনা করতে পারে না সকলকেই পরস্পরের কল্যাণ কামনা করতে হবে পরস্পরে তারা বন্ধু শুভাকাঙ্ক্ষী সম্মানিত দিনী ভাই অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পুরুষকে যেমন সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে নারীকেও তেমন সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে এই দায়িত্ব পালন করতেন আমাদের যারা শিক্ষিত নারী তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে আল্লাহ তালা অত্র আয়াতের তৃতীয় অংশে বলেন মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে পরের অংশে বলেন মানুষকে অসৎ কাজ হতে নিষেধ করতে হবে তার পরের অংশে বলেন সলাত আদায় করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তারপরের কাজ হচ্ছে সলাত আদায় করা যারা আমরা দিন প্রচার করি তাদের জন্য নির্ধারিত সময়ে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করা জরুরি জাকাত তাদেরকে জাকাত প্রদান করতে হবে যদি তারা জাকাত প্রদানের হকদার হয়ে থাকে তাহলে এটাও তাদের একটা জরুরি কাজ তাদেরকে জাকাত প্রদান করতে হবে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহকে মানতে হবে রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহকে মানা মানে সর্বধরনের সেরেক মুক্ত হতে হবে সেরেক করলে আল্লাহকে মানা যায় না যে কোনো শের থাকলে আল্লাহকে সম্মান করা যায় না আল্লাহকে মানা যায় না রাসুলের আনুগত্য হচ্ছে কাজে কর্মে এবাদতে রাসুলের আদেশ পালন করতে হবে তাহলেই রাসুলের আনুগত্য করা যায় আর আল্লাহকে মানা যায় সম্মানিত দিনী ভাই অত্র আয়াত দয়ের অধীনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আবু সাইদ খুদির রাজি আল্লাহ বিবরণ দেন আল্লাহর নবী বলেছেন মানরা মিন কুম্মুন কারান ফলিগেহি যে কোনো ব্যক্তি যদি অপছন্দ কথা ও কর্ম দেখতে পাই তাহলে সে যেন যে কোনো মূল্যে শক্তি প্রয়োগ করে তা বাধা প্রদান করে আল্লাহর নবী অত্র আয় অত্র অংশে যে কোনো মূল্যে অন্যায়ের বাধা দেওয়ার জন্য বলছেন যারা গ্রাম্য সর্দার যারা স্কুলের দায়িত্বশীল যারা কলেজের প্রিন্সিপাল তাদের একটা ওই স্থানে পূর্ণ ক্ষমতা আছে একজন গ্রাম্য সর্দার গ্রামের লোকের লোকের উপরে তার কর্তৃত্ব চলে এই গ্রামে কোথাও গাছ বা গান বাজনা বাদ্যযন্ত্র চলবে না এই গ্রামের কোনো মানুষ সলাত আদায় না করে থাকতে পারে না এই গ্রামের কোনো মানুষ জাকাত প্রদান না করে এই গ্রামে বসবাস করতে পারে না এই সব কাজ ও কর্মগুলি তিনি দেখবেন যে কোনো অন্যায় দেখলে তিনি বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে তা বন্ধ করবেন এ কথাই আল্লাহর নবী বলছেন তিনি বলেন ফাইনলাম এস্তাতে যদি মানুষের পক্ষে তা সম্ভব না হয় পরিস্থিতি সবসময় মানুষের অনুকূলে নাও থাকতে পারে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে মুখে বাধা দিতে হবে মুখে বলতে হবে এ কাজ ঠিক নয় আপনার চোখের সামনে একটা ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজাচ্ছে গান শুনছে বাদ্যযন্ত্র নিয়ে মত্ত আছে আপনি তাকে বলপূর্বক ঠেকাতে না পারলে মুখে অন্তত বলতে পারবেন যেমন উপস্থিত আপনাদেরকে বলছি অনেকেই আমাদের এই কণ্ঠ শব্দগুলি বক্তব্যগুলি মোবাইলের মাধ্যমে তুলে নিচ্ছেন বক্তব্য বাড়িতে শুনবেন আমরা বলতে পারি প্রায়ের মোবাইলই গান বাজনা বাদ্যযন্ত্র আছে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে বলা থাকছে এই যে যত মোবাইলে গান বাজনা আছে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বক্তব্য শেষ হওয়ার পরপরই এই মোবাইল হতে গান বাজনা বাদ্যযন্ত্র নগ্ন নারী মুছে ফেলতে হবে জরুরি ভিত্তিতে শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো অন্যায়কে বলপূর্বক ঠেকাতে হবে আমরা আপনাদেরকে অনুরোধের দৃষ্টিতে বলতে চাই আজ থেকে ওই অন্যায় বন্ধ করুন আপনাদের মোবাইলে যত নাম্বার রয়েছে যেসব নাম্বারে নারীদের সাথে অগচরে কথা বলা হয় পিতাকে লুকিয়ে মাতাকে লুকিয়ে মা ছেলেকে লুকিয়ে বাপ মেয়েকে লুকিয়ে একজন আর একজনের সাথে অন্যায় লিপ্ত থাকা হয় আমরা বলতে চাচ্ছি আপনারা এ অন্যায় আজ থেকেই বন্ধ করুন সম্মানিত দিনী ভাই আপনার চোখের সামনে আপনার ছেলে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত আছে অথচ তা একেবারে হারাম আব্দুল উমার বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা গান বাজনা শুনে তার দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে সরে গেলেন রাস্তা থেকে সরে গিয়ে বলছেন আব্দুল উমার তুমি কি বাদ্যযন্ত্র গান বাজনা কিছু শুনতে পাচ্ছ আবদুল্লাহ উমার বলছেন জিনা আল্লাহ রাসুল এখন কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছি না কোনো গান বাজনা শুনতে পাচ্ছি না সারা ফাইজ বাই হে বিনোজ বাই হে তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিলেন তিনি এই শব্দ শুনে কানে আঙ্গুল ঢোকালেন আর আপনার ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে আপনি তাকে কিছুই বলতে পারেন না শুনুন কথা রক্ষা করুন জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না দায়িত্ব পালন করতে পারলেই পিতা হওয়া যায় দায়িত্ব পালন করতে পারলেই মাতা হওয়া যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মালি বাড়ির মালিক হচ্ছে বাড়ির কর্তা আর বাড়ির মালিকায় আপনার স্ত্রী হচ্ছে বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা শুনুন আপনি সকালে উঠে জামা কাপড় পরে চলে গেলেন কলেজে স্কুলে এই কাজে আপনি কর্মী সকালে উঠে নিজে সলাত আদায় করলেন এই কাজে আপনি কর্মী আপনার স্ত্রী ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু দিল এই কাজে আপনার স্ত্রী কর্মী মহিলা কর্মী আপনার স্ত্রী নিজে সলাত আদায় করলো এতে আপনার স্ত্রী মহিলা কর্মী আপনার মেয়ে সলাত আদায় করেছে কিনা এটা যখন দেখবে তখন আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী আপনার ছেলে সলাত আদায় করেছে কিনা আপনি যখন দেখবেন তখন আপনি কর্তা আপনি অন্যের কাজ যখন দেখছেন আপনার স্ত্রী ঠিক মতো চলে কিনা এটা যখন দেখছেন তখন আপনি কর্তা সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যে কোনো অন্যায় দেখলে তাকে ঠেকাতে হবে বল প্রয়োগ করে গান বাজনা বাদ্যযন্ত্র আপনার চোখের সামনে হয় আপনি তাকে অপছন্দ করেন না ঠেকানো তো দূরের কথা শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটি গজব নাজেল হয় তিনটি পাপের কারণে তিনটি গজব নাজেল হয় তিনটি পাপের কারণে আল্লাহ রসুল বলছেন খাসফুন মাসখুন বা কাজফুন ভূমিকম্প হবে আকার আকৃতি পরিবর্তন হয়ে মানুষ বানর ও শুকুরে পরিণত হবে মানুষের উপরে গজব নাজেল হবে তিনটি পাপের কারণে মানুষ যখন তিনটি পাপ করবে তখন মানুষের উপরে এই তিনটি বিপদ নেমে আসবে এক খাসফুন ভূমিকম্প হবে দুই মাসখুন মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে তিন কাজ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে বিপদ চেপে আসবে বিশ টাকা কেজি চাউল পঞ্চাশ টাকা হলো তিরিশ টাকা লিটার তেল আসে একশো টাকা হলো দুইশো টাকা গজ কাপড় পাঁচশো টাকা হলো যে কোনো জিনিসের দাম এইভাবে বেড়ে গেল এরই নাম হচ্ছে গজব নাজেল হওয়া মানুষ কিভাবে সংসার পরিচালনা করবে তা হিসাব করতে পারে না বুদ্ধি হারিয়ে ফেলছে এরই নাম হচ্ছে গজব নাজেল হওয়া তিনটি পাপের কারণে তার একটি পাপ হচ্ছে এজা সারেবুল খমুরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে অজাহরাতিল কায়নাত যখন নারীরা নাচবে গান বাজনা করবে ওয়াজারাবুবিল মাজেব যখন মানুষ বাদ্যযন্ত্রে মত্ত হবে যখন স্কুল কলেজে গান বাজনা খেলতামাশা বেড়ে যাবে মাস্টার এইগুলি নিয়ে মত্ত হবে তখন এদেশে গজব নাজেল হবে আর আমরা এ অন্যায় দেখি কিছুই বলতে পারি না সম্মানিত দিনী ভাই বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো অন্যায় দেখলে বলপূর্বক ঠেকাতে হবে বাধা দিতে হবে সম্মানিত দিনী ভাই আশ্চর্য যেতে হয় আল্লাহ রসুলের ওই বাক্যটা বুঝতে পারতাম না আল্লাহ রসুলের ওই বাক্যটা চিন্তা করতাম কি করে এটা হতে পারে মুসলিম শরীফের একটা হাদিসের অংশ তিনি বলেন এ তাহারা তাহার তাহারও জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ রাসুল বলেন এ তাফা সাদু না তাফা সদাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই হাদিসের বাক্যের বাস্তব আমরা বুঝতাম না এটা কি করে হতে পারে এখন রাস্তাঘাটে হাঁটলে স্কুল কলেজের মাঠে গেলে আমরা দেখতে পাই বিশ্ব রোডের উপরে যে কোনো স্থানে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা কাটাচ্ছে এই রাস্তা দিয়ে ওসি হেঁটে যান দারোগা হেঁটে যান এমপি যান মন্ত্রী যান দেশবাসী যায় এলাকাবাসী যায় কেউ কিছু বলে না মনে হয় যেন এটা একটা পশুর জগৎ বলা নাকি যায় না বলা নাকি অপরাধ বলা নাকি অন্যায় মনে হচ্ছে যেন পশু বসবাস করে আর আমরা আর মানুষ হয়ে নেই আমরা অন্যায়কে অন্যায় মনে করতে পারি না অন্যায়কে বাধা দিতে জানি না অন্যায় কোনটা এটা আমরা বুঝতে চাই না রাসুল সাল্লাম বলেন মন্ডা মিন কুম্মন কারান রহু বেয়াদেহি যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখবে সে যেন তাকে বলপূর্বক ঠেকানোর চেষ্টা করে ফাইনলাম যদি সম্ভব না হয় মুখে ঠেকানোর চেষ্টা করবে ফাইনলাম এস্তাতে যদি সম্ভব না হয় ফাবে কালবেহি অন্তর দিয়ে ঘৃণা করবে ওয়াদালে ফুল ইমান আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এই ছেলে এই ছেলেগুলি আপনাদের পাশ থেকে উঠে আসছে রাত পার হয়ে গেছে লক্ষ্য করুন জরুরি পেশাব পায়খানা ছাড়া কেউ নিজ নিজ স্থান ত্যাগ করতে পারবে না সারা এলাকায় যারা আশেপাশে আছেন আপনি আপনার নিজ নিজ কর্ম ত্যাগ করুন এটা একটা দিনই বৈঠক দিনই বৈঠককে মূল্যায়ন করার চেষ্টা করুন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথা হবে আর আপনি নিজ খেয়ালে চলবেন এতটুকু অপছন্দ কাজ কর্ম করার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই নৌমান ইবনে বাসির রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাসালুল মুদহেন ফি হদুদিল্লাহ অল ওয়াকে ফিহা যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে তাদের দৃষ্টান্ত যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে বাধা দেয় না অন্যায়কে অন্যায় মনে করে না তাদের দৃষ্টান্ত পিতা সলাত আদায় করেন ছেলে করে না মাতা সলাত আদায় করেন মেয়ে করে না তাহলে এই মেয়ের উদাহরণ আর এই মাতার উদাহরণ এই ছেলের দৃষ্টান্ত আর এই ছেলের পিতার দৃষ্টান্ত আল্লাহ রসুল বলছেন যে এক সম্প্রদায়ের মতো ইস্তাহানু সাফিনাতান যারা একটা নৌকা স্টিমার ভাড়া নিয়েছে নৌকা ভাড়া নিয়ে লটারি করে কিছু হয়েছে উপর তালায় আর কিছু হয়েছে নিচে তালায় এক মিনিট যাতে টাকার হার জিত থাকে না সেই লটারি জায়েজ যাতে টাকার হার জিত থাকে না সেই লটারি জায়েজ রাস্তাঘাটে বলছে যদি লেগে যায় চল্লিশ লক্ষ এটা হচ্ছে কাবিরা গুনা দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে যদি এই লটারি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই তোবা করতে হবে তোবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না সলাত আদায় করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না শ্যাম পালন করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না হজ করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না আল্লাহর দরবারে অনুতপ্ত সহকারে বলতে হবে প্রতিপালক আমি ভুল করেছি লটারি কিনে আমি অনুতপ্ত সহকারে তোমার দরবারে বলছি আর আমি কোনোদিন লটারি ক্রয় করব না এই কথা যদি আপনি বলতে পারেন আর আপনার জীবনে বাকি জীবন আল্লাহর দরবারে বলতে পারেন হে আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই এই বাক্য যদি আপনি বাকি জীবন বলতে পারেন তাহলে আপনার এই লটারি ক্রয় করার পাপ ক্ষমা হতে পারে অনেক বড় বড় পাপ আছে তার একটা বড় পাপ হচ্ছে লটারি ক্রয় করা অত্র হাদিসে বলা হচ্ছে কিছু মানুষ নৌকা ভাড়া নিল লটারি করে কিছু গেল উপর তালায় কিছু থাকলো নিচে তালায় তারা থাকলো কিন্তু টাকার হার জিত হলো না এই জন্যই এটা বৈধ যারা নিচে আছে ফামাররা আল্লাদিন ফিয়া যারা নিচে আছে তারা একটু উপরে যায় পানি আনতে একটু প্রয়োজনে উপরে যায় ফাতাহি উপরে গেলে তাদের অসুবিধা হয় হয়তোবা পানি পড়ে যায় চলাচলে তাদের বিঘ্ন ঘটে তারা অসুবিধা মনে করে তাই উপরে যাওয়া বন্ধ করে লোকটা ফিরে এসে ফা খাজা ফা আসান একটা কুড়াল হাতে নিল ওয়া জালায়ান করে ফালি সাফিনাতে কুড়লটা নিয়ে নৌকার নিচের দিক ছিদ্র করতে লাগলো ফা তাহু উপরের লোকেরা নিচে আসলো নিচে এসে বলছে মালাক ঘটনা কি তোমার কি হয়েছে কেন তুমি নৌকার নিচের দিক ছিদ্র করছো তখন লোকটা বলছে শোনো আন্তুম তাজাই তুমি ওয়ালা বুদ্ধ ডালি মিনাল মায়ে উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আমাদের পানিরও খুব প্রয়োজন কাজেই নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করছি পানি বের করবো এই জন্য উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আমাদের পানিরও প্রয়োজন নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করে পানি বের করতে চাচ্ছি আল্লাহর নবী বলছেন ফাইন আখাজু উপর থেকে এসে যদি তারা তার কুড়লটা কেড়ে নেয় তাহলে তাকেও বাঁচাবে এই স্টিমারে নৌকাতে যত লোক রয়েছে সবকে বাঁচিয়ে দিবে উপর থেকে এসে যদি তার কুড়লটা কেড়ে নেয় তাকে বলে এ কাজ করতে হবে না এটা ঠিক নয় যদি করো তাহলে পানি উঠে নৌকা ডুবে যাবে এই বলে যদি কুড়ালটা কেড়ে নেয় তাহলে নিজেকেও বাঁচাবে এ লোকটাকেও বাঁচাবে ওয়াইন তারা কুহ আর তারা যদি ছেড়ে দেয় তারা যদি বলে ঠিক আছে তুমি তোমার কাজ করো আমরা উপরে চলে গেলাম তাহলে এই লোকটাকেও ডুবাবে স্টিমারে যত লোক আছে সবকেই ডুবাবে শুনুন স্টিমার ডুবে যাবে যখন তখন এই স্টিমারের কেউ বাঁচবে না উপর তালায় যারা আছে তারাও ডুবে যাবে নিচে যারা আছে তারাও ডুবে যাবে সবাই ডুবে যাবে যেমন পিতা সলাত আদায় করেন ছেলে সলাত আদায় করে না এই পিতা জান্নাত যাবে না সবাই জাহান নামে যাবে পিতারও যা হবে পুত্রেরও তাই হবে মায়েরও যা হবে মেয়েরও তাই অবস্থা হবে সর্দারের যা অবস্থা হবে গ্রামের লোকের তাই অবস্থা হবে প্রিন্সিপালের যা অবস্থা হবে অধীনস্থ ছাত্র ছাত্রী যারা আছে তাদেরও তাই অবস্থা হবে অন্যায়কে যদি অন্যায় মনে না করা হয় পাপকে যদি পাপ মনে না করা হয় পাপকে যদি না ঠেকানো হয় পাপকে যদি বাধা না দেওয়া হয় তাহলে এই স্টিমার ডুবে গেলে কেউ বাঁচবে না যেমন যেই ব্যক্তি ভালো মানুষ আর একজনের পাপকে ঠেকাতে চায় না সেই ব্যক্তিও বাঁচবে না তেমন সবারই পরকাল ধ্বংস হবে সম্মানিত দিনী ভাই রসুল বলেছেন আব্দুল মুতালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাইবনে আব্দুল মুতালিব রাজি আল্লাহ আল্লাহর নবীর চাচা হামজাইবনে আব্দুল মুতালেব হচ্ছেন শহীদদের সর্দার পৃথিবীতে এই মানের কোনো শহীদ আর কেউ নেই এমনিতে আমরা যাকে শহীদ বলছি তারা শহীদ নয় উনিশশো একাত্তর সাল থেকে এদেশে যারা মারা গেছে আপনার ধারণায় সবাই শহীদ তা নয় একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা আল্লাহর পথে মারা গেছে মূলত তারাই শহীদ একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা আল্লাহর পথে মারা গেছে তারাই মাত্র শহীদ শহীদদের সর্দার হামজা ইবনা আব্দুল মুতালেব এরপরে ওই ব্যক্তিও শহীদদের দরজায় ওই ব্যক্তিও হামজা ইবনা আব্দুল মুতালেবের মতো ওই ব্যক্তিও হামজা ইবনা আব্দুল মুতালেবের মতো ওই ব্যক্তিও হামজা ইবনা আব্দুল মুতালেবের মতো কোন ব্যক্তি যে ব্যক্তি কামায়লা রাজুলিন কামায়লা এমামিন জায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতার সামনে দাঁড়ালো স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতার সামনে দাঁড়ালো ফামারাহু ও নাহাহু ওই নেতাকে সৎ কাজের আদেশ করলো অসৎ কাজের নিষেধ করলো ফাক্কাতালাহু ওই স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তিও হচ্ছে হামজা ইবনে আব্দুল মুক্তালেবের মানের শহীদ এই ব্যক্তি হচ্ছে হামজা ইবনে আব্দুল মুক্তালেবের মানের শহীদ আমরা যে দিক থেকে বৃষ্টি আসে সেই দিকেই ছাতা ধরি কই দেশে দেশে ঘুরি আমাদেরকে কেউ তো অপমান করে না মারে না আমাদেরকে সম্মান করে টাকা পয়সা দিয়ে বিদায় করে বোঝা যাচ্ছে হক কথা হয় না যদি হক হয় তাহলে এমন কেন হচ্ছে এমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এমাম আহমদ হাম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ের রশি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো এমাম আহমদ হাম্বালের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না বুঝতে হবে আমাদের প্রচারে ত্রুটি রয়েছে হক বড় যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কই কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকালকে আমি শোনাচ্ছিলাম যে আখেরি মোনাজাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম সালাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনি মোনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন লাইয়াফলাহ কমুন আমরাহুম এমরাতান ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রসুল বলছেন আলী দুতিম সালান ইল্লা তমাস্তাহু ওলা কাবরান মুশরেফান ইল্লা সাওয়াই তাহু আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ বাইতান ফিল জান্না আল্লাহর নবী বলেছেন সলাত আদায় করার সমাতে দুইজনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন বাইতুল মোকার হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে খুদ্া দেওয়ার অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আহলা হাদিসের আমির হচ্ছেন মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালেব পাঁচ ভাষার সমমানের পণ্ডিত কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বায়তুল মোকাররামে তিনি খুদ্া দিতে পাচ্ছেন কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু দোয়া করার পূর্বে বলুন দেশবাসী শোনো যারা বাইতুল মুকার এমাম তারাও শুনে রাখুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহুল্লাহু বাইতান ফিল জান্না যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলছেন এই শোনো আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকার গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে কোন জায়গাতে দুই হাত ফাঁকা আছে পাঁচ হাত ফাঁকা আছে এইভাবে সলাৎ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বোঝা যাবে কাকে আর বোঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয় সম্মানিত দিনী ভাই বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী এমামের নিকটে দাঁড়ালো তাকে সৎ কাজের আদেশ করলো অসৎ কাজের নিষেধ করলো সেই ব্যক্তি তাকে হত্যা করলো সেই হবে মানে। আপনারা আমাদের জন্য দোয়া করুন আমরাও বলি প্রতিপালক আমরা মানুষ আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাদের সংশোধন করে জাতির সামনে গ্রহণীয় করো যাতে করে তোমার নবীর এই বলা কথা আমরা জাতির সামনে পেশ করতে পারি আল্লাহ আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাদের ভুল ত্রুটি সংশোধন করে জাতির সামনে গ্রহণীয় করো যাতে করে আমরা জাতির সামনে এই সঠিক কথাগুলি পেশ করতে পারি কত হাদিস আপনি নিবেন হাত বুকে বাঁধতে হবে কত হাদিস নিবে আপনি নিবেন আপনি হাত উঠাতে হবে কত হাদিস নিবেন আপনি জোরে আমিন বলতে হবে এতগুলি হাদিস থাকার পরেও মানুষ তো আমল করে না মানুষ ইচ্ছেধীন কাজকর্মে লিপ্ত ধরনের এবাদত মানুষ ইচ্ছেধীন করছে আল্লাহ রসুল বলছেন যে তাড়াতাড়ি করে ইফতার করতে হবে ইফতারের যে সময়সূচি দেওয়া রয়েছে এর থেকে এক মিনিট আগে করতে হবে তাহলে নাকি হবে জেনে শুনে এক মিনিট দেরি করলে এই আচরণ হবে ইহুদিদের আচরণ এই আচরণ হবে খ্রিস্টানদের আচরণ সারা বাংলাদেশে পেপার পত্রিকাতে এফতারের সময় দেওয়া হলো সূর্য ডোবার নির্ধারিত সময়ের তিন মিনিট পরে কই আপনি একটু খুদ্ভাই বলতে পারেন না এটা ভুল হয়েছে এটা চলবে না নির্ধারিত সময় যেটা দেওয়া হয়েছে তার চেয়ে এক মিনিট আগেই ইফতার করতে হবে তাহলে তাড়াহুড়া করা হলো বুঝা যাবে স্বৈরাচারী শাসককে আর হক প্রচারকারীকে বুঝা যাবে স্বৈরাচারী শাসককে আর হক প্রচারকারী কে আমরা বুঝতে পারি না আমাদের প্রতি অন্যায় হয় না আমাদেরকে মূল্যায়ন করা হয় আমাদেরকে সম্মান করা হয় আমাদেরকে পয়সা পাতি দিয়ে বিদায় করা হয় বুঝবেন যেই দিক থেকে বৃষ্টি আছে সেই দিকে ছাতা ধরলে গায়ে পানি লাগে না বিপরীত মুখে ছাতা ধরলেই গায়ে পানি লাগে হক বুঝেই আমাদেরকে প্রচার করতে হবে স্বৈরাচারী শাসক যে কোনো অন্যায়কারী নেতা আমাদের সাথে অন্যায় করতে পারে এটা জেনে বুঝেই কাজ করতে হবে জাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন লতা মোরন নাবিল মারুফ মুনকার অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে নইলে নইলে আল্লাহ তোমাদের উপরে গজব পাঠাবেন নইলে আল্লাহ তোমাদের উপরে গজব পাঠাবেন সুম্মা তখন তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করবে তখন তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করবে ফালাইয়াস্তাজিব আলাকুম আল্লাহ তোমাদের দোয়া প্রার্থনা না কবুল করবেন না সম্মানিত দিনী ভাই আপনি তাহাজুদ পড়েন আপনার ছেলে নামাজ পড়ে না আপনি তাহাজুদ পড়ে যতই দোয়া করেন দোয়া কবুল হবে না আপনি গ্রাম্য সর্দার আপনি তাহাজুদ পড়েন তাহাজুদ পড়ে আপনার পরিবারের জন্য জাতির জন্য যতই দোয়া করেন কবুল হবে না বড় হুজুরকে নিয়ে আপনি মাঠে যাবেন পানি চাওয়ার জন্য ইস্তিস্কা পানির প্রয়োজন শস্য জ্বলে যাচ্ছে রৌদ্র আকাশে সূর্য একেবারে মনে হচ্ছে নিচে নেমে চলে এসেছে তাই পানি চাইতে হবে হুজুরকে নিয়ে গেলেন হজুর খুব দোয়া প্রার্থনা করলেন কবুল হবে না কেন হুজুর নিজে পাঁচক্ত সলাত আদায় করেন তাহাজুদ পড়েন গ্রামবাসীকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেন না এই জন্যই সংগঠনের প্রয়োজন সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে শুধু উপার্জন করে খাবেন দিন পার হয়ে যাবে এ কথা নয় উপার্জন করে খাবেন দিন পার হয়ে যাবে এ কথা নয় একটা মানুষ এম এ পাস করার পরে কলেজের শিক্ষক হলো চাকরি করে বেতন পায় আহাল পরিবার নিয়ে খায় তার দিন পার হয়ে গেল তাহলে এটা তার শিক্ষা হয়নি একজন মানুষ কামেল পাস করেছে ফাজেল পাস করেছে চাকরি পেয়েছে সে মাসে বেতন পায় আহাল পরিবার নিয়ে খায় হয়তো এমন হতে পারে বৃহস্পতিবারে বাড়ি যায় জুমার দিন আহাল পরিবার নিয়ে থাকে খায় মানুষের কাছে দাওয়াত দিতে যায় না এই ব্যক্তি মূলত শিক্ষা শিক্ষা অর্জন করেনি শিক্ষা অর্জনের একটা বড় গতি হচ্ছে জাতিকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে এই হুজুর যদি আল্লাহর দরবারে প্রার্থনা করেন বিপদে আপদে পড়ে তাহলে আল্লাহ এই দোয়া প্রার্থনা কবুল করবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে নইলে তোমরা আল্লাহ তালাকে ডাকবে তখন আল্লাহ তালা তোমাদের এই কথা গ্রহণ করবেন না আল্লাহ তালা তোমাদের প্রার্থনা গ্রহণ করবেন না আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মামিন কমিন রাজুলুন ইয়ামালু ফিহিম বিল মাসি যদি কোনো মানুষ কোনো জাতির মধ্যে কোনো গ্রামের মধ্যে কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে সে যদি পাপ করে তারা সক্ষম গ্রামে যারা আছে ওই সম্প্রদায়ে যারা আছে তারা আইয়াস্তিও না ইউগাইয়েরও তারা এটা পরিবর্তন করতে পারে যদি পরিবর্তন না করে আল্লাহ রসুল বলছেন আলাইহিম আদাবান মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে যারা সৎ কাজের আদেশ করতে পারে অসৎ কাজের নিষেধ করতে পারে তারা যদি না করে মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে জরুরি এই জন্যই আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আমাদেরকে বলছেন কাবরা মাক্তান ইন্দাল্লাহ তাকুলু ফালুন তোমরা যা বলো তা করো না কেন তোমরা যা বলো তা করো না কেন আমরা যারা দিন প্রচার করি তাদের আর একটা দুর্বল সাইড হচ্ছে মুখে আমরা যেটা বলি কাজে সেটা করি না মুখে আমরা যেটা বলি সেটা আমরা কাজে করি না এটাই হচ্ছে আমাদের জন্য জাতির জন্য ধ্বংসের বড় মাধ্যম ধ্বংসের বড় কারণ শুনুন আনাসরাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন ইজয়মাল কেয়ামে বেরাজুলিন ওয়াউল কে ফিন্নারে কেয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে জাহান নামে নিয়ে নিক্ষেপ করা হবে কেয়ামতের মাঠে একজন মানুষকে এক শ্রেণীর মানুষকে জাহান নামে নিক্ষেপ করা হবে তান্দালে কাকতাবহু ফিন্নারে নিক্ষেপ করার সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে সে নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে এথানোকা তাহানিল হেমারে বেরাহাহু গাধা যেমন তার ওই মেশিনের চতুর্দিকে ঘুরতে থাকে আটা তৈরি করার সময়তে গাধা যেমন চতুর্দিকে ঘুরে আমাদের দেশে গরুর পায়ে ধান মারা হতো আমাদের দেশে গরুর পায়ে ধান মারা হতো এটা আমরা জানি ধান মাড়াই করার সময়তে গরু ওই ধানের উপরে ঘুরতে থাকে আল্লাহ রসুল বলছেন এইরকম একটা দৃশ্য হবে যারা দিনের কাজের আদেশ করেছে নিজে করেনি ভালো কাজের আদেশ করেছে নিজে আমল করেনি তাদেরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে তার নাড়ি ভড়ি ঝরে যাবে তার নাড়ি ভড়ি ঝুলে যাবে সে তার নাড়ি ভড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে ঠিক এইরূপ ফাস্তামা আলাইহে আহলুল্লাহ জাহান নামীরা সেখানে জমা হয়ে যাবে আরো যারা জাহান নামে আছে তারা জমা হয়ে বলবে মালাক আপনার কি হয়েছে ঘটনা কি আলাইসাকুন্তা তামর নবিল মারুফ আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন মন্দ কাজের নিষেধ করছিলেন আপনি কি আমাদের ভালো কাজের আদেশ করতেন না আপনি কি আমাদের মন্দ কাজের নিষেধ করতেন না তখন লোকটা বলবে হ্যাঁ তা করতাম আমরুক বিল মারুফ ওলা আতিহে আমি ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে করতাম না অনাহ মুনকারে ও আতিহে আমি মন্দ কাজের নিষেধ করতাম কিন্তু নিজে করতাম আমি ভালো কাজের আদেশ করতাম নিজে করতাম না মন্দ কাজের নিষেধ করতাম কিন্তু নিজে মন্দ কাজ করতাম আমরা অনেকেই যারা দিন প্রচার করি দেখবেন একেবারে জনসমাজে বক্তব্য দিচ্ছে দাড়ি ছোট করা আছে অনেকে দেখবেন জনসমাজে বক্তব্য দিচ্ছে আপনার টাকনুর নিচে মা প্যান্ট আছে দিন নিজে প্রচার করছে তার স্ত্রী পর্দা করে না তার মেয়ে পর্দা করে না তার বাড়িতে টিভি ঠিকই আছে নগ্ন নারী বাড়িতে ঠিকই নাচছে এরকম মানুষ কত আপনি দেখবেন যারা সৎ কাজের আদেশ করে নিজে পালন করে না অসৎ কাজের নিষেধ করে নিজেই অন্যায় অবিচার করে এই ব্যাপারেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এসব মানুষের অবস্থা হবে এই আনাস রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন মারার তবে কমিন অন্য এক বর্ণনা রয়েছে আমাকে জিব্রাইল আকাশে মেরাজে নিয়ে যাচ্ছেন মাররা রব্বি রব্বি আমার প্রতিপালক আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখলাম কতগুলি লোক বে যাদের ঠোঁটকে আগুনের জিভা দিয়ে কেটে দেওয়া হচ্ছে যাদের ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি দেখলাম আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মেরাজে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হচ্ছে জিব্রাইল আমাকে নিয়ে যাচ্ছেন দেখলাম কতগুলি লোক যাদের ঠোঁটকে জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে দৃশ্য আমার কাছে খুব কঠিন মনে হলো আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল মানহাওলায় এরা কারা যাদের ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে যাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে জিব্রাহ আলাইসাল্লাম বললেন হাওলায় ক্ষতবা মিউন উম্মতেক এরা হচ্ছে আপনাদের আপনার উম্মতের ওই সব লোক যারা দিন প্রচার করত। এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা দিন প্রচার করত কিন্তু নিজে আমল করত না এরা ওই সব লোক যারা নিজে দিন প্রচার করত কিন্তু আমল করত না অন্য এক বর্ণনা রয়েছে রাসুল সাল্লাম বলছেন এ মরুন আবিল মারুফ ওয়ানসা আনফুসাহুম তারা ভালো কাজের আদেশ করত নিজেকে ভুলে যেত তারা ভালো কাজের আদেশ করত নিজেকে ভুলে যেত অন্য এক বর্ণনা রয়েছে একরাউনাল কেতাবা ওলাইয়া বেহি তারা আল্লাহর কেতাবকে পড়ত আমল করত না তারা আল্লাহর কেতাবকে পড়ত আমল করত না তাদের কারণে এই অবস্থা হচ্ছে সম্মানিত দিনী ভাই আবু হরাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আউ্বাল সৈনিক জয়মল কেয়ামা রাজুলুন সর্বপ্রথম কেয়ামতের মাঠে কয়েক শ্রেণীর মানুষের বিচার হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে তা আল্লামা ইলম যে ব্যক্তি বিদ্যা অর্জন করেছে ও আল্লামাহু আর একজনকে বিদ্যে শিখিয়ে দিয়েছে ও কারাল কোরআন কোরআন মাজিদ পড়েছে তাকে নিয়ে আসা হবে এরপরে তার কর্মগুলিকে তার সামনে পেশ করা হবে তার কর্মগুলি তার সামনে পেশ করা হলে ফারাফাহু সে তার কর্মগুলি চিনতে পারবে আমি বিদ্যা অর্জন করেছি এবং মানুষকে করিয়েছি আমি কোরআন মাজিদ পড়েছি এই কর্মগুলি যখন সে নিজে চিনতে পারবে তখন তাকে বলা হবে ফিমা আমেলতা আপনি কি আমল করেছেন সে বিচারের মাঠে বলবে আমি কোরআন মাজিদ পড়েছি আমি বিদ্যা অর্জন করেছি অপরকে করিয়েছি তখন বলা হবে যে আন্নাকা তালাম তালেল তুমি বিদ্যা অর্জন করেছ লেউকালা আন্তা আলেম তোমাকে যেন বলা হয় যে তুমি আলেম তুমি কোরআন মাজিদ পড়েছ যেন তোমাকে বলা হয় তুমি একজন কারি তুমি নিজে নাম নেওয়ার জন্য কোরআন মাজিদ পড়েছ নিজে নাম অর্জনের জন্য বক্তব্য দিয়েছ নিজের সুনামের জন্য বিদ্যা অর্জন করেছ করিয়েছ ফাঁকা কিলা সেটা দুনিয়াতেই বলা হয়েছে ফাওমেরা বেহি ফিন্নারে বিচারের কাঠগড়াতে তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেওয়ার আদেশ দেওয়া হবে ফেরেস্তাগণ তাকে মুখের মাধ্যমে উল্টে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে নিক্ষেপ করবেন আলেমদের অবস্থা খুবই জটিল অবস্থা খুবই কঠিন অবস্থা হাদিস পড়ে যা বোঝা যাচ্ছে যে আলেমদের যত জটিল কঠিন অবস্থা অন্য কোনো পাপির এরূপ অবস্থা বোঝা যায় না আলেমদের যত জটিল কঠিন অবস্থা অন্য কোনো পাপির এরকম কোনো অবস্থা বোঝা যায় না দেখুন তার কি গতি কিভাবে দিন প্রচার করলো কিভাবে বিদ্যা অর্জন করলো কিভাবে জাতির সামনে বক্তব্য পেশ করলো হয়তোবা কখন সুনামের জন্য এরূপ করেছে যার কারণে বিচারের গোড়াতে এ হয়ে যাচ্ছে আবু হরে বলেন রাসুল সাল্লাম বলেছেন এখনো মিম্বাদি আকম আমার পরে কতগুলি আলেম ওলমা আসবে সুন্নতি আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সুন্নাত ওলাইহাতাদুনাবে হাদিয়েতি আমার আদর্শ ছেড়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ বোঝা যাচ্ছে এক শ্রেণীর আলেমই এই কাজ করবে রাসুলের সুন্নাত ছেড়ে অন্য সুন্নাত চালু করবে রাসুলের আদর্শ ছেড়ে অন্য আদর্শ চালু করবে আল্লাহ রসুল বলছেন ফিহিম রেজালুন এর মধ্যে কতগুলি লোক হবে কলুবহম কলবু শয়তান ফি জিসমানে ইনস তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে আমাদের মধ্যে যারা দিন প্রচার করছে নিজে আমল করে না আমাদের মধ্যে যারা দিন প্রচার করছে স্বার্থ নিয়ে যেটা সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে জাতির সামনে পেশ করার চেষ্টা করছে যেটা রাসুলের আদর্শ নয় সেটাকেই রাসুলের আদর্শ বলে জাতির সামনে পেশ করছে রাসুল সাল্লাম বলছেন এই মানুষের অন্তর হচ্ছে শয়তানের অন্তর একে দেখতে লাগে মানুষ এই মানুষের অন্তর হচ্ছে শয়তানের অন্তর একে দেখতে লাগে মানুষ সম্মানিত দিনী ভাই আসলেই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বিষয়টি খুব জটিল যারা আমরা করছি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা যেন সত্যিকারই সৎ কাজের আদেশ করতে পারি আর অসৎ কাজের নিষেধ করতে পারি আল্লাহ তালাকে বলি প্রতিপালক আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে তুমি আমাদের সংশোধন করো তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আমরা যেন কোরআন এবং সহিহাদিসের প্রচার প্রসারের কাজ করতে পারি আমরা যেন ইহকালের সফলতা পরকালের সফলতা অর্জন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো মোহতারাম আমিরে জামাতকে দীর্ঘজীবী করো তার যে সবগুলো পরিকল্পনা আছে সেগুলি বাস্তবায়নের তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি এই প্ল্যাটফর্মটা কবুল করো যাতে করে এই জাতি ভুল পথ থেকে সঠিক পথে আসতে পারে তোমার নবীর পদ্ধতিকে পেতে পারে এই পদ্ধতিতে চলে পরকালের সফলতা অর্জন করতে পারে এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ